আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ কুর্তি কায়েম খোদার বিধান গুড়তি সুখের রাজ গুড়তি খোদার রাজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলে আওয়াজ শহীদ কাফেলার সাথী ও বন্ধুরা থেমে কেন আজ তুলুরি আওয়াজ সবাই তুলুরি আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ নয় তকবীর আল্লাহু আকবর নয় তকবীর আল্লাহু আকবর নয় তকবীর আল্লাহু আকবর ধ্বনিতে আবার করু রে তুলপাড় সবাই করু রে তুলপাড় আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ অশান্ত এই পৃথিবীতে নাই রে শান্তি নাই মানুষের মন গড়া আইনে বাঁচার নাই উপায় লাখো কোটি বনি আদম করছে ফরিয়াদ চাইছে সুখের রাত সুখের রাজপদে ইসলামী বিপ্লব সুখের রাজপদে ইসলামী বিপ্লব এই বিপ্লব দুনিয়ায় এসো কায়েম করি সবাই এসো কায়েম করি সবাই আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা লোরে আওয়াজ মুক্তির রাজপথ ইসলামী বিপ্লব সুখের রাজপথ ইসলামী বিপ্লব মুক্তির রাজপথ ইসলামী বিপ্লব এই বিপ্লব দুনিয়ায় এসো কায়েম করি সবাই এসো কায়েম করি সবাই আল কোরআনের সৈনিকেরা তোলো আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো আওয়াজ মন অভিমান পিছুটান নয় কোনো অজুহাত খোদার সন্তোষ পাইতে চলব হাতে রেখে হাত চলব হাতে রেখে হাত চলব হাতে রেখে হাত এখনো সেই রাশেদার যুগ ফিরে পেলাম না নবীজির আদর্শে সমাজ গড়তে পারলাম না শহীদ ভাইদের রক্ত কভু বৃথা যেতে পারে না বৃথা যাবে না কভু বৃথা যাবে না শহীদের রক্ত বৃথা যাবে না শহীদের রক্ত বৃথা যাবে না শহীদের রক্ত বৃথা যেতে পারে না তাই তো সবাই আজ তুলো রে আওয়াজ সবাই তুলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ করতে কায়েম খোদার বিধান গড়তে সুখের রাগ গড়তে খোদার রাগ আল কোরআনে সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আকবর তকবীর আল্লাহ আকবর নারে তকবীর আল্লাহ আকবর ধ্বনিতে আবার করো রে তুলপাড় সবাই করো রে তুলপাড় আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ রাসুল খোদার সৈনিকেরা তোলো রে আওয়াজ আল কোরআনের সৈনিকেরা তোলো রে আওয়াজ